যে আমরা এরপরে আরেকটা ফতোয়া আসি লাজনা আদা এমার পাঁচশত ছাব্বিশ পৃষ্ঠা এই ফতোয়াটা হইল হুকমত তানাক্কুল বাইনাল মাজাহিবিল ফেকহিয়া ফেকহি বিষয় আর তানাক্কুল বাইনাল মাজাহিবিল ফেকহিয়া অর্থাৎ কোনো ব্যক্তি যদি চার মাঝহাব একসাথে পালন করে একসাথে চার মাঝহাবের অনুসরণ করে এটাকে বলা হয় আত্মানাক্কুল বাইনাল মাজাহিব আর এক মাজাব অনুসরণ করলে সেটাকে কি বলা হয় আর তাকলিদ সেটাকে তাকলিদে শাকসি বলা হয় আর যদি চারি মাজাব একসাথে অনুসরণ করে এটাকে বলা হয় আর তানাক্কুল বাইনাল মাজাহিবিল ফেখিয়া সৌদি আরবে সর্বোচ্চ স্থায়ী কমিটি ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটির কাছে ফতোয়া চাওয়া হয়েছে হাল ইয়াজুজুলিল মুসলিম আইয়ান তাকালামিন মাজহাবিন লিল আখার যে কোন লোক হানাফি এক মাঝাব অনুসরণ করে সেই যদি অন্য মাঝহাবের কোনো আমল করে এটাতে কি কোনো অসুবিধা আছে মাসালু আইয়াত্তাবি আল মাজহাবুল মালিকি মাররাতান কোন মাসালা সে মালিকি মাঝহাবকে অনুসরণ করে ওয়াল মাজহাবুল হাম্বলি মাররাতান ওখরা কোনো মাসালায় হাম্বলি মাঝহাব অনুসরণ করে উদ ইলাল মালিকি আবার আরেক মাসালায় মালিকি অনুসরণ করে কোনো মাসালায় হানাফি অনুসরণ করে আবার কোনো মাসালায় সাহাফি অনুসরণ করে কোনো মাসালায় মালিকি অনুসরণ করে এই রকম করলে এটা শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি না এটা তো আপনাদের কাছে উত্তর ছাওয়া হয় নাই উত্তর তো ছাওয়া হয়েছে ফতোয়া আল্লাহ আইমার কাছে হ্যাঁ, ফতোয়া দিবেন তারা হ্যাঁ, এখন তারা কি ফতোয়া দিচ্ছেন আমরা শুনি তাদের ফতোয়া হল ইয়াজেব আলাল মুসলিম একজন মুসলিমের উপরে ফরজ আইয়ামালা বিমা দাল্লা আলাইহে দালিল যেই বিষয়ের উপরে শক্তিশালী দলিল পাওয়া যাবে সেই দলিলের উপরে আমল করা মুসলিমের উপরে ওয়াজিব ফরজ মানে মুসলিম অনুসরণ করবে দলিলের মিনাল কিতাবে ওয়াসন্না সেই দলিল আল্লাহর কিতাবে থাকবে অথবা নবী সাল্লা সাল্লামের সন্ন্যায় থাকবে একজন মুসলিমের কাজ হলো তিনি কোরআন এবং সুন্নার দলিলের অনুসরণ করবেন সাওয়ান ওয়াফাকাল মাজহাব আল্লাদি ইউন্তাসাবাইলাই সেই দলিল যেই মাঝহাবের সাথে তিনি সম্পৃক্ত সেই মাঝহাবের সাথে মিলুক আউলাম ইউআফিক হু অথবা না মিলুক মাঝহাবের সাথে মিলতে হবে এটা জরুরি বিষয় না জরুরি বিষয় হলো দলিলের সাথে মিলতে হবে

ওয়া উলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত্য করো উলিল আমর কারা সাহাবাই কেরাম ব্যাখ্যা দিয়েছেন উলিল আমর হলো আল ওলামা ওয়াল ওমারা উলিল আমর দুই রকমের এক ধরনের উলিল আমর হলো ওলামাই কারাম আরেক ধরনের উলিল আমর হলো প্রশাসনে রাষ্ট্রে যারা আছেন তারাও উলিল আমর তাদেরও আনুগত্য করতে হবে ওলামাই কেরামেরও আনুগত্য করতে হবে রাষ্ট্রের প্রশাসনের আনুগত্য করতে হবে কিন্তু এখানে আল্লাহ পাক এত সুন্দর করে হেকমার সাথে বলছেন আল্লাহর আনুগত্যের ব্যাপারে বলছেন আতি উল্লাহ রাসুলের আনুগত্যের ব্যাপারে বলছেন আতি উর রাসুল কিন্তু উলিল আমরের জায়গায় বলেন না যে ও আতি ও উলিল আমরে মিনকুম আতিও নাই কেন আতিও নাই মানে উলিল আমরের নির্দেশটা ততক্ষণ আনুগত্য করা যাবে যতক্ষণ উলিল আমর আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুসারে আমাকে নির্দেশ দিবেন যখন আল্লাহ এবং রাসুলের নির্দেশের বাইরে যাবেন তখন ওই উলিল আমরের নির্দেশ মানা যাবে না ওলামাদের নির্দেশও মানা যাবে না আবার ওমারাদের নির্দেশও মানা যাবে না যদি সেটা কোরআন সুন্নার বিরোধী হয় যেমন প্রশাসন যদি আমাদেরকে বলে যে তোমরা সবাই এখানে আসি এই কবরে সাজদা করো তাহলে কি আমরা প্রশাসনের এই নির্দেশ মানবো না আমার ইমান চলে যাবে সেখানে আমি এই নির্দেশ মানবো না কোনো সেরেক করতে বললে আমরা মানব না কুফর করতে বললে আমরা মানব না যদি আমাদেরকে সরকার নির্দেশ দেয় তোমরা কেউ লাইল্লাহ বলতে পারবে না আপনারা কি মেনে নেবেন আমার ইমান এটা লাইলাহিল্লাহর সাথে কোনো সেরেক কুফর আমরা মানব না তাহলে কিন্তু সরকার যেটা নির্দেশ দিচ্ছেন সেটার ক্ষেত্রে আল্লাহ এবং রাসুলের নির্দেশের কোনো খেলাপ নাই সেটা মানা বাধ্যতামূলক সরকার বলতেছে জমির খাজনা দেওয়ার জন্য তাহলে কি আপনি খাজনা দিবেন না দিতে হবে কারণ এটা কোরআন সন্ন্যার বিরোধী আইন না এরকম যে যে আইনগুলো কোরআন সন্ন্যার খেলাপ না সেগুলো মানা ফরস আল্লাহ ফাকবুল আমরে মিনকুম আর যেগুলো কোরআন সন্ন্যার খেলাপ ওলামাই কেরাম যেগুলো কোরআন সন্না মুআফেক দিবেন সেগুলা অনুসরণ করা ফরস আচ্ছা এখন আল্লাহাক সাথে সাথে দেখেন এই কথাটাও বলে দিয়েছেন আল্লাহ আকবর তুমফি এখন আমাদের অলিল আমার যারা ওলামা যারা তো সাতজন ওলামা সাইর কথা বলতেছেন সাতজন আলেম চার রকম বলতেছেন এখন এবার আপনি কি করবেন আপনার এই সরকার বাড়ি মসজিদের খতিব সাহেব বললেন একরকম আবার আপনি গুলশান আজাদ মসজিদের খতিব সাহেবের কাছে গেলেন উনি বললেন আরেক রকম আবার বাড়িদারা গেলেন সেখানে বলল আরেক রকম বসুন্ধরা গেলেন সেখানে বলল আরেক রকম তা আপনি সাধারণ মানুষ এবার আপনি কি করবেন আল্লাহাক সাথে সাথে সেই কথাটাও বলে দিচ্ছেন যে ফাইন তানাজাতুম ফি শাইইন এইরকম তানাজু যদি দেখা দেয় কোনো মাসালায় যে আমি সরকার বাড়িও মানি না আজাদ মসজিদও মানি না বাড়িদারও মানি না বসন্তরও মানি না সব বাদ বাদ দিয়ে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রসুল তুমি প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে আল্লাহ রসুলের দিকে সব বাদ কোনো আলমে মানব না একজন এক কথা বলে তা বাদ দিয়ে কি করতে হবে রাসুল অর্থাৎ আল্লাহ এবং রাসুলের কথার সাথে যেটা মিলবে সেটাই আমি মানব এবার সাইরজনের কথার সাথে আমি কোরআনার আয়াত মিলাবো নবিসের সুন্না মিলাবো এখন যদি মিলেবার বা তো পাওয়ার না থাকে ক্ষমতা না থাকে অন্ধ তো অন্ধ মানুষের তো আর কিছু করার নাই অন্ধ মানুষের তো আর মশালা দিয়ে কাজ হবে না যে লোক আর মিলেতেই পারবে না কিন্তু ন্যূনতম যার কাছে আকল আছে বিবেক আছে যিনি সাধারণ বুঝেন দুনিয়া সব বুঝেন তার থেকে জমি এক কাঠা কেউ নিয়ে যেতে পারে না লেখাপড়া জানে না এই জন্য কেউ তার জমি নিয়ে গেছে এরকম ঘটনা কিন্তু ঘটে না লেখাপড়া জানে না এই জন্য পাঁচশো টাকার নোট ওনার থেকে কেউ দশ টাকা বলে নিয়ে গেছে এরকম ঘটনাও জীবনে তার ঘটনা তো এই সব দুনিয়াবি ব্যাপার বুঝতে পারেন উনি দিনই ব্যাপারে বুঝবেন না কেন দিনই ব্যাপারে আল্লাহ পাক বলছেন ফারুদ্দুহ ইলাল্লাহ রাসূল এখন যার কথাটা আল্লাহ এবং রাসুলের কথার সাথে মিলবে তোমরা সেটার আনুগত্য করো ইনকুন্তুম তো মেনুনা বিল্লাহিওয়ালিয়ামলা আখের যদি তোমরা সত্যিকারের আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান আনো ধালিকা খাইরুম আহসানু তাভিলা আল্লাহ এই পদ্ধতিটাই হলো সবচেয়ে বেশি কল্যাণকর এবং সবচেয়ে বেশি সুন্দর সুহান আল্লাহ তাহলে চার মাঝাব প্রসিদ্ধ মাঝাব চার মাঝাবের ইমামেরা সম্মানিত ইমাম এবং সারা দুনিয়ার মুসলিম উম্মার কাছে প্রসিদ্ধ তো যেই মাসালায় চার মাসাবে সবার কথা এক সেটা তো নির্দ্বিধায় মানতে কোনো অসুবিধা নেই কোনো মাসালা দেখা গেছে এক মাসাবে একরকম বলা হচ্ছে তখন আমি কি করব। তখন আমি কারোটা সুনির্দিষ্টভাবে অনুসরণ করব না অনুসরণ না করে আমি বলবো যে যার কথা কোরআন সুন্নার সাথে দলিলের সাথে বেশি মিলে আক্রাবো ইলা সুন্না সুন্নার সাথে বেশি নিকটবর্তী তারটা আমি মানবো এটার নাম হলো তানাকুল বাইনাল মাজাহেব তো ওনারা বলতেছেন যে এই অনুসরণটা আবার করতে হবে এত্তেবা হক লি এত্তেবা ইল হক মানে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটা মানে মূল যে পয়েন্টটা সেটা হলো এই সারি মাঝাব অনুসরণ করবেন কেন দরকারটা কি যদি কেউ বলেন যে আমি একটাই মানবো চারটার দরকার কি চারটার দরকার হলো লি এত্তেবা ইল হক হকের অত্তেবা করার জন্য যে আমি সবচেয়ে সহিটা সবচেয়ে বিশুদ্ধটা আমি অনুসরণ করব। এই জন্যই এই তানাক্কুলে যাওয়া না হয়তো থাকলেইতে থাকলেই হয় কিন্তু খেয়াল রাখতে হবে লি এত্তেবা ইল হাওয়া করা যাবে না মানে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যে চার মাজাব অনুসরণ করলাম একসাথে যে মাজাবে যেটা সুবিধা সহজ সেটা আমল করলাম কঠিনটা বাদ দিয়ে দিলাম যেই মাজাবে গেলে সুবিধা যেমন তালাকের মাসালা দরকার তালাকের মাসালা হানাফি মাজাবে খুব কঠিন হানাফি মাজাবে একসাথে তিন তালাক দিলে তিন তালাকে প্রযোজ্য হবে এখন আমি খুঁজতে থাকলাম যে এই মাজাবে তো খুব কঠিন এখন কোন মাজাবে গেলে তিন তালাক দিলে এক তালাক হবে এখন আমি যদি সাহাফি মাজাবে যাই তো তিন তালাক দিলে এক তালাক হবে তো এই জায়গায় সুবিধার জন্য যদি আমি সাহাফি মাজাব ফলো করি তাহলে ইমানে চলে যাবে আমও যাইব সালাও যাইব সব যাইব মানে ভালোর জন্য এত্তাবাউল হকের জন্য মানে, মানে সহি সুন্নার অনুসরণ করতে গিয়ে তার ইমানে হারা হয়ে যাবে যদি এত্তাবাউল হাওয়া থাকে হাওয়া হাওয়ার এত্তেবা থাকা যাবে না এক্ষেত্রে শর্ত হইল এত্তেবাউল হক হক অনুসরণ করার জন্য আর যখন আপনি এই চারটা মতের মধ্যে সবচেয়ে সহিটা আকরাবু ইলা সুন্না যেটা সুন্নার সাথে বেশি মিলে সেটা অনুসরণ করবেন তখন সবগুলা অনুসরণ হয়ে যাবে এটা বুঝছেন কথাটা মানে এক মাসালায় চার মাজাবের দলিল চারটে হাদিস এখন আপনি দেখবেন যে কোন হাদিসটা বেশি শক্তিশালী সেই শক্তিশালীটা যদি আমল করেন তো দুর্বলগুলোর উপরও আমল হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন আমি যে কালকের হালাকায় এটা বুঝাইছি যে এক বাড়িতে মুরব্বী আছেন মুরব্বী ছেলেরা আছেন মুরব্বী একজন মুরব্বী ছেলেরা আছে পাঁচজন মুরব্বীর নাতিরা আছে পাঁচজন কয়জন হয়েছে এগারো জন এখন আপনি একটা খাওয়ার অনুষ্ঠান করতেছেন যে আবার দিতেছেন তা এখন আপনি চিন্তা করতেছেন এগারো জনকে তো দাওয়াত দিতে পারবেন না আপনার সীমিত তো দাওয়াত দিবেন চিন্তা করতেছেন প্রতি বাড়িতে একজন তো ওই বাড়িতে কাকে দাওয়াত দিবেন মুরব্বীকে দাওয়াত দেওয়া মানে এগারো জনকে দাওয়াত দেওয়া এখন মুরব্বীরে দাওয়াত দিলেন না একবারে সর্বকনিষ্ঠ নাতি যেটা চারি বছরের পাঁচ বছরের সেটা দাওয়াত দিলেন সেটারও দাওয়াত দিলে কি সবারই দাওয়াত দেওয়া হবে এই জন্য আপনি হাদিস সাতটা বা পাঁচটা আছে সেখানে সবচেয়ে সহিটা যদি আত্মাবা করেন তো সবগুলার আত্মাবা হয়ে যাবে আপনার একসাথে পুরা কোরআন সুন্নার আমল হয়ে যাবে এই জন্য যুগে যুগে ওলামাই কেরামে তানাকুলের পদ্ধতি অনুসরণ করতেন এই পদ্ধতি অনুসরণ করলে সুবিধা হলো যে সবগুলো অনুসরণ হইব এই জন্য হানাফি মাঝাবকেও কিন্তু তানাকুল করা হয়েছে তিনটা মাঝাবকে আলাদা মাঝাবকে হানাফি মাঝাবে এক মাঝাবে রূপান্তর করা হয়েছে এই সুবিধার জন্য ওয়ালা ইয়াজুযু লাহু আন ইয়ান্তাকালা মিন মাযহাবিন ইলা মাযহাবিন লিমুজাররাদি হাওয়াহু কিন্তু ওই যে ইত্তেবাউল হাওয়ার জন্য এক মাঝাব থেকে আরেক মাযহাবে ইন্তেকাল করা এটা জায়েজ নাই বুঝতে পারছেন এটা হ্যাঁ, এখন কথা হলো যে আচ্ছা চারটার মধ্যে আমি সহি কোনটা এটা বুঝবো কেমনে এটা প্রশ্ন না আপনি তো সাধারণ মানুষ আপনি যদি কন যে হুজুর আমার কাছে তো ওই গোড়া গাদা সব সমান আমি বুঝবো কেমনে হাদিস কোনটা বেশি সহি কোনটা কম সহি তা আমি কেমনে আমল করবো সেখানে আপনি বুঝার দরকার নাই এটা বুঝার জন্য যুগে যুগে হাজার হাজার ওলামাই কেরাম অতিবাহিত হয়ে গেছেন যারা গবেষণা করে রিসার্চ করে আমাদের সামনে একেবারে রেডি করে দিয়ে গেছেন খালি আপনি বসে বসে খাইবেন আপনার সামনে একবারে প্লেটে একবারে খাসি গরু মুরগি সব রান্না করে একবারে হাজির করে দিয়ে গেছে আপনি খালি নিবেন আর খাইবেন আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই এটা সব রেডি আজকে সাতশো দশ বছর ধরে সর্বপ্রথম এই কাজটা করে গেছেন শাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ তিনি সাতশত আঠাশ হিজড়িতে এন্তেকাল করছেন আজকে কত হিজড়ি চোদ্দশো আটত্রিশ হিজড়ি আমরা ওনার মৃত্যুর সাতশো দশ বছর পরে এখন অবস্থান করতেছি এই সাতশো দশ বছর ধরে পৃথিবীতে হাজার হাজার ওলামাইকার এসে গেছেন এই মতের উপরে তারা বিশাল বিশাল কিতাব লিখে গেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ ছত্রিশ খণ্ডের মাজমুয়া ফতোয়া বিশাল কিতাবাদি শত শত কিতাবাদি লিখে গেছেন তার তিন ছাত্র ইমাম ইবনুল কাইম ইমাম ইবনে কাসির ইমাম জাহাবি রহমাউল্লাহ তারা বিশাল বিশাল কিতাব এই বিষয়ে লিখে গেছেন কোনটা সহি এটা তারা সব নির্ণয় করে দিয়ে গেছেন গবেষণা করে তারপরে শাহলিউল্লাহ মহাদ্দেসে দেহলবী রাহমাহুল্লাহ তারপরে আল্লামা শাহকানি রহমতুল্লাহ আলাই এদের এই বিষয়ে সব ক্লিয়ার করা আছে তারপরে যে গত শতাব্দীর যাদের আমরা ফতোয়া আলোচনা করতেছি শাইক বিন বাজ রাহেমাউল্লাহ শাইক সালে বিন হুসাইমিন রাহেমাউল্লাহ নাসিরুদ্দিন আলবানী রাহেমাউল্লাহ এই সালে আল ফাউজান হাফেজাহুল্লাহ শাইক ইবনে জিবরিন হাফেজাহুল্লাহ এরা সব রেডি করে দিছেন রিসার্চ করে আপনি খালি আমল করবেন বসে বসে আপনার কোনো কষ্টেরও কারণ নাই চিন্তারও কারণ নাই তাহলে আপনি ওনাদের কিতাবাদি দেখবেন ওনাদের কিতাবাদি আলহামদুলিল্লাহ এখন তো বাংলায়ও হয়ে গেছে এখন অনেক কিতাব বাংলায় পাওয়া যায় তা আপনি বাংলা পড়েও আমল করতে পারেন ওনাদের কিতাবাদি থেকে আবার ওলামাই কারাম আরবিটা পড়ে শুধু বাংলা করে দিবে যেমন আমরা ওনাদের বাংলা আরবিটা পড়ে পড়ে বাংলা করে দিচ্ছি যে আল্লাহাক আমাদেরকে শহীদ দিনের উপর আমল করার তৌফিক দান করুন